আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মহতি মাহফিলে এসে শরিক হওয়ার তৌফিক দান করছেন মালিকের দরবারে শকর আদায় করে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মোহাম্মদ আরবি সকলে পড়ুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মাহের বিউল আব্বালে বছরের চাকা ঘুরে ঘুরে আবার আমাদের মাঝে আসছে রবিউল আব্বাল মাস নবীর আগমনের মাস রবিউল আব্বাল মাস পয়গম্বরের আগমনের মাসে পয়গম্বরের ওয়ারিস উলামা গ্রামদের জবান থেকে কিছু দিনই আলোচনা শোনার হতে ওয়ারাসাতুল আম্বিয়াদের পরিবেশে আল্লাহ আমাদের আনলেন যে মালিক আমাদের এখানে আনছেন তার দরবারে আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে আবেগ আর মোহাব্বত সহকারে এক যোগে সবাই মিলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি দামি সৃষ্টি মানুষ মানুষ আল্লাহর কাছে প্রিয় হইতে পারে কিছু কাজের বিনিময়ে মানুষ যাতে আল্লাহর কাছে প্রিয় হয় পথ হারিয়ে না যায় এজন্যই আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন এই পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম এই পৃথিবীতে জিনজাতি বসবাস করত জিনজাতিকেও আল্লাহ এবাদতের জন্যই বানাইছিলেন কোরআন শরীফের আয়াতে আছে ওমা খলাকতুল জিন্নাওয়াল ইনসা লিয়া আবুদুন মানুষ এবং জিন দুইটা মাখলুক রে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর গোলামি করার জন্য বানাইছে দুনিয়াতে সর্বপ্রথম কারা বসবাস করছে জিন জাতি জিনদের আদি পিতার নাম সামুম সামুম নামক জিনকে আল্লাহ আগুন থেকে বানাইলেন সেই থেকে জিনদের বংশধর বাড়তে লাগলো জিন জাতি দুনিয়ায় ছিল জিন জাতি গরম জাতি তাকাব্বরওয়ালা জাতি যে কারণে আল্লাহর আদেশ অমান্য করে তারা সবাই অবাধ্য গোলাম হয়ে গেল আল্লাহর বাধ্যতা তাদের মধ্যে আর রইল না আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে ফিরিস্তা পাঠায়া বলে দিলেন ফিরিস্তারা তোমরা যাও এই জিনদেরকে বনে জঙ্গলে তারায় দাও তোমরা পৃথিবীটারে দখল করে নাও ফিরিস্তারা আইসা জিন জাতিকে জমিনের সমতল ভূমির থেকে তারায়া বনে জঙ্গলে পাঠাইয়া দেয় আল্লাহ রাবুল আলমিনের আদেশে ফিরিস্তারা এখানে গোলামি করতে থাকে একটু আগে আপনারা শুনছেন ফিরিস্তাদের গোলামির একটা মসজিদ আছে কেবলা আছে সপ্ত আকাশের উপরে যার নাম আলবাইতুল মামুর ফিরিস্তারা জমিনে আসার পরে আল্লাহর কাছে কেবলা প্রার্থনা করে গোলামি কই করবো আল্লাহ রাবুল আলমিন আদেশ করেন এই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে জমিনের উপরে তোমরা একটা কেবলা বানাও যেখানে আমাদের কেবলা মক্কা মোয়াজ্জামার ওই কালো গিলা গিলাপলা ঘরটা যেখানে আছে ঠিক ওই জায়গায় ফিরিস্তারা সর্বপ্রথম আল্লাহর হুকুমে একটা কেবলা বানায় বরফের স্তম্ভের খুঁটির আকারে একটা খুঁটি তারা ওখানে বানায় এটার চারপার দিয়ে তারা আল্লাহর গোলামি করতে থাকে তার মানে হলো আল্লাহর আরশে আজিম থেকে যদি এক টুকরা ঢিল নিচে ফেলা হয় তাহলে এটা মসজিদ আল বাইতুল মামুরের সাদের উপরে পড়বে আর বাইতুল মামুর থেকে একটা ইটের টুকরা যদি আসমানের দরজাগুলা খুইলা মাটিতে ফেলা হয় তাহলে ওটা বাইতুল্লাহ পুরা সরাসরি ছাদের উপরে বলবে সুবাহান আল্লাহ পড়েন সবাই মিলা পড়েন সুবাহান আল্লাহ মাঝে মাঝে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে অলসতা কাটবে দেহের ময়লা দূর হবে তো বাইতুল মামুর বরাবর জমিনের উপরে একটা কেবলা বানায় ফিরিস্তারা এই ফিরিস্তারা এই জমিনে বসবাস করতে থাকে ওই যে যাদেরকে বনে জঙ্গলে তারা দেওয়া হয়েছিল তাদের ভিতর থেকে একজন আইসা ফিরিস্তারদের দলের ভিতরে ঢুকে গোলামি করা শুরু করে মানুষ আরো পরে সৃষ্টি ফিরিস্তারা জমিনে গোলামি করে তাদের ভিতরে ভিড়ে ঢুইকা আজাজিল নামক এক জিন যাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন এই জিনে নূরের ফিরিস্তাদের কাতারে ঘুরে ঘুরে আল্লাহর গোলামি করা শুরু করে বলা হয় পৃথিবীর মাটির এমন কোন জায়গা নাই যেখানে আজাজিলে সেজদা দিয়া আল্লাহর কাছে কান্দে নাই যখন সে একা একা আল্লাহর গোলামি করা শুরু করে তখন আল্লাহ রাব্বুল আলমিন তার উপরে খুশি হয়ে যান খুশি হওয়াটাও স্বাভাবিক ফিরিস্তাদের উপরে খুশি হন নাই কিন্তু আজাজিলের উপরে খুশি হয়ে গেছেন কারণ খুশি হয়ে আজাজিলের একটা পুরস্কারও দিয়ে দিলেন আল্লাহ যা তোকে মোয়াল্লিমুল মালাইকা বানায় দিলাম এটা পুরস্কারও দিলেন পুরস্কারটা এজন্য দিছেন যে দুই গুণ দিয়ে বানানো হয়েছে জমিনে যারা আছে ফিরিস তারা তাদেরকে এক গুণ দিয়ে বানানো হয়েছে আর আজাজিলের দুই গুণ দিয়ে বানানো হয়েছে দুই গুণ তার ভিতরে থাকার পরেও সে যখন এক গুণ রে জলাঞ্জলি দিয়া এবাদতের গুণটাই কাজে লাগাইতে পারছে তখন আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে মনে করেন যে আপনি মরুভূমির উপর দিয়ে হাইটা যেতেছেন একটা নাবালেক ছেলে হাইটা যেতেছে নাবালেক ছেলে মরুভূমির উপর দিয়ে যাইতেছে একা একা রাস্তায় একটা মহিলার সাথে দেখা হইল যে মহিলা অতি সুন্দরী একা একা এই যুবতী নারী রাস্তায় চলতেছে ছোট্ট বাচ্চা যদি এই যুবতীরে বলে আপা ভয় পায়েন না একা একা যাইতেছেন আপনিও একা আমিও একা একসাথে রাত কাটাই পরে একসাথে যাব রাতের বেলায় ছোট্ট বালক নজন তো না জোয়ানি তার ভিতরে নাই সে একটা কচি বালক তার মধ্যে যৌবনও নাই সেই যুবতী নারীর উপরে কোনো আক্রমণও করে নাই তার দিকে কোনো লোভানক দৃষ্টিতে তাকায়ও নাই ভাই বোনের মতোই রাত্রি কাটাইয়া দিছে সকালবেলায় কিন্তু যুবতী নারী এটা বলবে না এই ছোট্ট বালকটারে একসাথে রাত কাটাইলাম কোনো লোভের দৃষ্টি আমাকে করলা না বরঞ্চ আমার বোন বলে ডাক দিলা তোমারে আমি এই পুরস্কারটা দিলাম এটা বলবে না কারণ যুবতী নারীও জানে যে এই বালকের মধ্যে আমার উপরে অত্যাচার করার মতো শক্তি তার নাই সে বালক মানুষ যদি উল্টা হয় যে যুবতী নারীর সাথে একটা যুবকের দেখা হয়েছে যে যুবকরে দেখিয়া এই মহিলাটা ভয় পায়া গেছে যে মরুভূমির মাঝখানে এই যুবক আমার ইজ্জতের পরে হামলা দিতে পারে কেউ নাই মরুভূমি তখন যদি যুবক বলে ভয় নাই আমি তোমাকে বোন বলে ডাকলাম তুমি আমার বোন আমি রাতভর আমার এই নাঙ্গা তরবারি নিয়ে তোমার ইজ্জতের পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবো তুমি নিশ্চিন্তে ঘুমাও সকালবেলায় যাবা যদি কোনো যুবক এই কথা বলে সকালবেলায় এই নারী এই কথাটা বলা স্বাভাবিক বলতে পারে এটা এ নজন যুবক তোমার দেহে যৌবন আছে ইচ্ছা করলে মরুভূমির মাঝখানে আমার ইজ্জতের পরে আঘাত তুমি করতে পারতা কিন্তু আমাকে তুমি বোন বলে ডাক দিলা রাত ভর তরবারি লইয়া আমার ইজ্জতের পাহারাদারি করলা এ নজান যুবক আমি তোমার পরে খুশি হয়ে গেলাম তুমি আমায় বোন বলে ডাকছ আমিও তোমাকে এখন ভাই বলে ডাকলাম আমার গলায় ঝুলন্ত যে স্বর্ণের হাতটা আছে এই হাতটার চিতে অনেক দামি ছিল আমার কাছে আমার ইজ্জত তুমি আমার এই ইজ্জতের পাহারাদারি করলা আমি খুশি হইয়া আমার গলার হাতটা তুমি আমার ভাই হিসাবে তোমারে পুরস্কার দিয়ে দিলাম এটা বলতে পারে কারণ কারণ এই নারীর কাছে গলার হারের চেয়ে ইজ্জতের দাম বেশি মোয়াল্লিমুল মালাইকা ফিরিস্তাদের শিক্ষকের পদের চেয়েতে আল্লাহর কাছে আল্লাহর গুলামির দাম বেশি এই জন্য আল্লাহ খুশি হয়ে তারে মোয়াল্লিমুল মালাইকা বানাইছে কিন্তু কিছুদিন পরে আল্লাহ ডাক দিয়ে বললেন ও ফিরিস তারা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই তারা কারা তারা মানুষ মাটি দিয়ে নতুন করে আর আমার পছন্দের সৃষ্টি আমি বানাইলাম যাদেরকে আমি আমার তাম সৃষ্টির উপরে মর্যাদা দান করলাম তাদের প্রথম মানুষ হইল আদম উসজুদুল আদম ফিরিস্তারা তোমরা এ আদম রে সেজদা করো ফিরিস্তারা আল্লাহকে বলল আল্লাহ যেই মানুষে মারামারি করবে কাটাকাটি করবে আমরা জমিনে আজ পর্যন্ত কেউ কার চোখ নাও করি নাই একজন আর একজনের মাথায় ডান্ডাও মারি নাই একজন আর একজনের জমি জমাও দখল করিনি আমরা শুধুই মাত্র আর আপনার পবিত্রতা গুণগানই আমরা গাইছি তারপরেও আমাদেরই বাদ দিয়া যারা জমিনে কিলাকিলি করবো এগরে কিল্লেগে খলিফা বানান এটা কারা বললো তারা আল্লাহ এক কথায় জবাব দিলেন ইন্নি আলামু মালা আলামুন আমি যা জানি তা তোমরা জানো না তার মানে তোমরাও কিলাকিলি করতাম আমি যদি তোমা করে কিলাকিলি করার শক্তি দিতাম তোমা করে তো আমি কিলাকিলি করার শক্তি দিই নাই করবা কোন জায়গার থেকে তোমাদের আমি এক গুণ দিয়া বানাইছি শুধু গোলামি করতে পারো আর মানুষে দুই গুণ দিয়া বানাইছি ইচ্ছা করলে গোলামিও করতে পারে ইচ্ছা করলে কিলাকিলিও করতে পারে এজন্যে মানুষদের দুই গুণ থাকার কারণে মানুষই আমার কাছে মর্যাদার পাত্র তোমাদের কাছ থেকে ফিরিস তারা সাথে সাথে সবাই সেজদায় লুটা বলল একজন সোজা দাঁড়ায় রইল কারণ যার ভিতরে গুণা করার শক্তি আছে সে করেই ফেলল তার নাম আজাজিল সে দাঁড়ায় রইল তো সে দাঁড়ায় বলল যুক্তি দিল জানলা আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন মানুষ মাটি দিয়া বানাইছেন আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে সুতরাং আমি তার চিতে দামি আমি দামি হইয়া ওই মাটির আমি চেষ্টা করতে পারি না মিন ও মিন তিন আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন মানুষকে আপনি মাটি দিয়া বানাইছেন আগুন জ্বালা দিলে এটা উপরের দিকে দৌড় দেয় মেসের কাঠি দিয়ে আগুন জ্বালাইলেন এটা কি নিচে যায় না উপরে যায় আর মাটি হাতে নিয়ে ছেড়ে দিলে এটা উপরের দিকে দৌড় দেয় নাই না ঠেলে এটা নিচের দিকে যায় আমি তার চাইতে দামি আমি তারে সেজদা দিতে পারবো না আল্লাহর সাথে সাথে আল্লাহর আদেশ অমান্য করার কারণে মাল্লিমুল মালাইকার পুরস্কার যেটা নিছিলেন এটা ছিনায় নিলেন উল্টা লানতের একটা তক্তা তার গলায় কেমত পর্যন্ত দিয়ে দিলেন আবার এবারে ইবলিশ শয়তান খুব রাগ হইল রাগ হয়ে আল্লাহরে বলল আল্লাহ এই মাটির তৈরি আদমের কারণে আমার উপরে লালতের তত্ত্ব আইছে আমি এ আদম সন্তানকে জাহান নামে নিক্ষেপ করব ধোকা দিয়ে তোমার গোলামি আমি তা করে করতে দিব আল্লাহ বললেন না যারা আসলে আমার গোলাম তারা তোর ধোকায় পড়বে না নিশ্চয়ই যারা আমার গোলাম তারা তোর ধোকায় পড়বে না আমার গোলামেরা তোমার ধোকার থেকে নিজেকে বাঁচায় রাখবে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হয়েছে বাবা আদম রে ধোকা দিতে পারে নাই যে দুশ্মন আছে এটা জানে বাবা আদম কিন্তু হাওয়া তো আর জানে না আলাইহিসালাম যে দুশ্মন একটা আছে এটা তো আর উনি জানেন না তখন তো ওনার সৃষ্টি হয় নাই পাজরের হাট থেকে মা হাওয়াকে আল্লাহ প্রথম মহিলা হিসেবে বানাইলেন দুজন জান্নাতে থাকতে দিলেন এই জান্নাতে দুইজন বসবাস করতেছেন যে দুশ্মনের খবর জানে না তার কাছে ইবলিস যায় ঘোরাফেরা শুরু করে তারে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করল এর আগে বাশির ও নাজির নির্বাচিত করার কোনো দরকার হয় নাই মানে পয়াগম্বর পাঠায় আর সতর্কীকরণের কোনো দরকার হয় নাই ধোকা দিয়া বলতে লাগলো জান্নাতে চিরদিন যদি থাকবার চাও তাহলে এই গন্ধম ফলটা খাও অথচ আল্লাহ বলছেন লা দুইজনে থাকো ঠিকই খাও দাও কিন্তু এই গাছটার কাছেই যায় না আর হে কইতেছে ফল খাও তাহলে থাকতে পারবা মহিলা মানুষ ভেতর দুর্বল সে কয় আল্লাহ কয় কাছে না যাইতে আর আপনি গন খাইতে কাড্ডা মানে তো সে ধোকা দিল সুন্দর করে বললো মা পরের উপকার করাই আমার কাম আমি উপকারটা করলাম এবার তুমি খাইলে খাও না খাইলে না খাও ধুকায় পইরা গন্ধম ফল একটা টান্দা সিরা খায়া ফলাইছে গায়ের রেশমি পোশাক গুলা সব খুইলা মাটিতে পড়ে গেছে পায়খানার হাজত হয়েছে পায়খানা করার জায়গা কি আর জান্নাত এবার আল্লাহ দুজন রে ধৈরা মা হওয়ার কারণে বাবা আদম রে সুদ্দা দুইজন রে মাটির উপরে জমিনে পাঠাই দিচ্ছেন পায়খানা ওইখানে করো গা এইখানে দুইজন আসলো সাড়ে তিনশত বছর কান্নাকাটি করার পরে তিনশো ষাট বছর পরে আরাফার ময়দানে দুইজনের মিলন হইল এই যেখানে ফিরিস্তারা সর্বপ্রথম স্তম্ভ আকারে একটা কেবলা বানাইছিল বাবা আদম আর মা হাওয়া দুইজনে মিলা পৃথিবীতে সর্বপ্রথম ঘরটা ওইখানেই বানাইলেন এ কথাটা কোরআন শরীফেই আছে আল্লাহ বলতেছেন তোরা তো আদি ইতিহাস জানোস না আমি আল্লাহ তো করে আদি ইতিহাস শোনাই পৃথিবীর প্রথম ঘর কোনটা আল্লাহ বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কালা গেলা বলা ঘরটা এটা মানুষের জন্য হুদা পথ প্রদর্শক মানুষের জন্য রহমতের গাছ এটা সুবাহান আল্লাহ জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়া জোরে কন সুবাহান আল্লাহ রহমতের গাছ রহমতের গাছ কেমনে আল্লাহর রহমত আল্লাহর বরকত আরশে আজিম থেকে আল্লাহর রহমত সুজা মসজিদ আল বাইতুল মামুরে ছাদের উপরে আসে মসজিদ আল মামুরের ছাদের উপর থেকে আল্লাহর রহমত সুজা ওই বরাবর বাইতুল্লাহর ছাদের উপরে এসে পড়ে বাইতুল্লাহর সাদ থেকে আল্লাহর রহমত পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মসজিদ গুলা আছে মসজিদ গুলাতে চলে যায় ডাল পালায় যায় আম গাছের ডালে ডালে যেমন আম যায় কিন্তু আম গাছ আম খায় না কাঁঠাল গাছের ডালে ডালে কাঁঠাল যায় কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল খায় না কাঁঠাল গাছের ডালে ডালে কাঁঠাল দিয়ে আল্লাহ যেমন মানব জাতির কাঁঠাল খাওয়ায় গাছ দাঁড়ায় রয় আল্লাহর ঘর বাইতুল্লাহ সাদ থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৃথিবীর প্রত্যেকটা শাখা ডাল মসজিদে মসজিদে আল্লাহর রহমত চলে যায় সেখান থেকে এলাকায় বরকত চালু হয় আল্লাহর রহমত আল্লাহর বরকত বাইতুল্লাহর সাদ হয়ে জমিনে চলে কিন্তু বাইতুল্লাহ রহমত খায় না বাইতুল্লাহ রহমতের গাছ সুবাহান আল্লাহ জোরে পড়ে জন্য রহমত তো ডাইন দিকে আগে যায় জন্য ইমাম সাহেবের ডাইন পাশে আগে দাঁড়াইতে বলা হয় রহমত এই দিকে দৌড় দিব আগে সুতরাং ডাইন পাশে আগে দাঁড়াও বাম পাশে পড়ে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মিত হইল মানুষ বাড়তে লাগলো ইবলিসেও শয়তানি চালু রাখতে লাগলো এবার মানুষ এত হইছে ইবলিস যেমন ধোকা দিতেছে ইবলিসের ধোকার থেকে মানুষ বাঁচাইবার জন্য আর নির্বাচিত মানুষেরও দরকার পড়ছে এজন্য পৃথিবীতে সর্বপ্রথম পয়গম্বর হিসেবে আদম আলাইসালাম রে পাঠাইলেন আদম আলাইসালাম রে একটা কিতাবও দিলেন আল্লাহর একটা চিঠিও দিলেন সহিফায় আদম আকাশ থেকে আসলো যাকে বলে ক্যাটালগ বই মোবাইল কোম্পানি মোবাইল ছাড়ার পরে একটা ক্যাটালগ দেয় টেলিভিশন কোম্পানি টেলিভিশন ছাড়ার পরে ক্যাটালগ দেয় রেডিওর সাথেও একটা ক্যাটালগ থাকে যে এই রেডিও এইভাবে চালাইলে নষ্ট হবে না এমনি চালাইলে নষ্ট হবে এবার ইবলিসের কথা মতো এই মানুষ দেহ চালাইলে দেহ নষ্ট হবে নষ্ট দেহ নিয়ে কবরে আসলে আজাব পাবে হাসরে দাঁড়াইলেও আজাব পাবে এই জন্য ক্যাটালগ দিয়া দিলেন আদম আলাইসালাম রে যে এই ক্যাটালগের ভিতরে যেভাবে আছে ওইভাবে চালাইবা নিজের সর্বপ্রথম বাবা আদম আসলেন যুগে যুগে পয়াগম্বর একজন গেছে আরেকজন আসছে একজন গেছে আরেকজন আসছে সর্বশেষ পয়াগম্বর আপনার আমার নবীকে তাম পৃথিবীর পয়াগম্বর করে আল্লাহ পাঠাইলেন এই রবি মাসে যার খাতিরে আল্লাহ উপরের আকাশ বানাইছেন যার খাতিরে নিচের জমিন বানাইছেন সব কিছু যার খাতিরে বানাইছেন তারে জমিনে পাঠাইলেন রবিউল আউ্বাল মাসে পয়াগম্বর আইসা কাজ করলেন পয়াগম্বরদের কাজ কি ছিল মানুষদেরকে হেদায়তের পথে রাখা এটাই পয়াগম্বরদের কাজ ছিল দাওয়াতি মিশন চালু রাখা পয়াগম্বররা চার তরিকায় মানুষের ভিতরে কাজ করছেন যাতে কবরের আজাব না পাইতে হয় হাসরে যেন আল্লাহর দরবার থেকে রহমতি জান্নাত থেকে বঞ্চিত না হইতে হয় এজন্য চার ধরনের মেহনত পয়াগম্বররা করছেন বাবা আদম থেকে শুরু করা আপনারা আমার নবী পর্যন্ত চার কিসিমের মেহনত করছেন কয় কিসিমের মেহনত চার কিসিমের সুরায় জুমা নামে একটা সুরা কোরআন শরীফে আছে ওই সুরার দ্বিতীয় নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি এই আয়াতে আল্লাহ বলতেছেন পয়গম্বরদের আমি চারটা দায়িত্ব দিছিলাম মোট কয়টা দায়িত্ব যুগে যুগে আল্লাহ মূর্খদেরকে শিক্ষিত বানানোর জন্য কিতাব দিয়ে পয়গম্বর পাঠাইছেন চার দায়িত্ব দিয়ে যারা হালাল হারাম বুঝে না ভালো মন্দ যারা বুঝে না অশিক্ষিত মূর্খ যারা তাদেরকে শিক্ষিত করে জান্নাতের পথ দেখানোর জন্য নবী পাঠাইছেন পয়গম্বর পাঠাইছেন চার দায়িত্ব দিয়া ঠিক তেমনি আমাদের পয়গম্বর আল্লাহ জমিনে পাঠাইছেন চারটা দায়িত্ব দিয়া কয়টা দায়িত্ব দিয়া আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয় দায়িত্ব দিয়া চার দায়িত্ব দিয়া চারটা দায়িত্ব কি কি এগুলো আজকে শুনে যাবেন এই চার দায়িত্বের ফলাফল যদি আমাদের ভিতরেও থাকে আমরা জান্নাতি যদি কিঞ্চিত না থাকে তাহলে জাহান্নামি হয়েই কবরে যাওয়া লাগবে পয়গম্বরদের এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহ পৃথিবীর সকল পয়গম্বরদেরকে এক নাম্বার দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা ও পয়গম্বর আপনারা আমার বান্দাদের কাছে আমার কিতাবের তেলাওয়াত করে করে শোনান বাবা আদমের এক নাম্বার কাজ ছিল আসমানি কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো ইদ্রিস আলাইসালামের এক নাম্বার কাজ ছিল সাইফা থেকে তেলাওয়াত করে করে শোনানো নু আলাইসালামের এক নাম্বার কাজ ছিল আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে শোনানো দাউদ আলাইসালামের এক নাম্বার কাজ ছিল জবুর থেকে তেলাওয়াত করে করে শোনানো মুসা আলাইসালামের এক নাম্বার কাজ ছিল তাওরাত কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো ঈসা আলাইহিসালামের এক নাম্বার কাজ ছিল ইঞ্জিল গ্রন্থ তেলাওয়াত করে করে শোনানো আপনার আমার নবী পাওয়ার পরে সর্বপ্রথম কাজ ছিল আল্লাহর কোরআন কিতাবুল্লাহ মানুষদের তেলাওয়াত করে করে শোনানো সর্বপ্রথম কাজ কারণ আল্লাহর কালামের তেলাওয়াত এমন দামি জিনিস এ তিলাওয়াত শুনলেও মানুষের মধ্যে ইমানের নূর পয়দা হয় নূর পয়দা হয় সুবাহ আল্লাহ পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠাইছেন মানুষের ভাষায় পাঠাইছেন যেই এলাকার মানুষের ভাষা যা ওই এলাকায় ওই ভাষায় কিতাব পাঠাইছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা সর্বশ্রেষ্ঠ পয়াগম্বরের কাছে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য যেটা পাঠাইছেন আল্লাহ ওটা সর্বশ্রেষ্ঠ ভাষা আল্লাহর ভাষা জান্নাতের ভাষায় পাঠাইছেন সুবাহ আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে জোরে কন সুবাহান আল্লাহ কোরআন আরবি ভাষায় আল্লাহ পাঠাইছেন আরবি আল্লাহর ভাষা জান্নাতের ভাষা আরবি কোরআনের ভাষা কবরের সওয়াল জবাব হবে বাংলা ভাষা তাই না তাহলে কি দিয়া হবে আরবি আমার জিন্দিগির শুরু আরবি দিয়া আমার পারিবারিক জীবনের শুরু আরবি দিয়া আমার কবরের জগতের শুরু আরবি দিয়া শেষ আরবি দিয়া জান্নাতের জগতের শুরু আরবি দিয়া ভিতরও আরবি সেই আরবি কিতাবটা তেলাওয়াত করে শোনানো পয়গম্বরের এক নাম্বার কাজ ছিল প্রথমে কিন্তু আপনার আমার নবী মানুষদের এই কথা বলেন নাই যে তোমরা নামাজ পড়ো রোজা করো হজ জাকাত সব এগুলো ফরজ এটি প্রথমেই বলেন এক নাম্বার কাজ কি নবীজি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় একা একাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন তেলাওয়াত শুই নাও কাফের মুসলমান হয়ে যাইত মক্কার লিডাররাও আইসা পাশে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুই না বলতো এমন জিনিস এটা আকাশ ছাড়া মানুষের বানায় না কিছু হইতে পারে না এটা সত্যই আকাশ থেকে আইছে সুবাহান আল্লাহ আওয়াজ দিয়ে চিল্লা এখন সুবাহান আল্লাহ কিতাবুল্লাহ কোরআন নামাজ পড়া যেমন ফরজ কথা খুব ক্লিয়ার নামাজ পড়া আপনার আমার জন্য যেমন ফরজ রমজানুল মুবারকের রোজা রাখা আপনার আমার জন্য যেমন ফরজ টাকা হয়ে গেলে হজ করা যেমন ফরজ টাকা হয়ে গেলে জাকাত প্রদান করা যেমন ফরজ ঠিক তেমন করা আমি বান্দা আমাকে আল্লাহর কালামের তেলাওয়াত শিক্ষা করা তেমন ফরজ একটু ব্যবধান নাই একটু ব্যবধান নাই এই জন্য পয়গম্বরের এক নম্বর মিশন ছিল কোরআন শরীফ পড়া শোনায় আসি কেন ভাইজান যেদিন প্রথম জন্মগ্রহণ করে দুনিয়ার আলোবাতার দেখছেন সর্বপ্রথম আপনার ডাইন কানে আরবি আজানের গুলা দেওয়া হয়েছে বাম কানে কামতে আরবি আওয়াজ গুলা দেওয়া হয়েছে যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেছেন আরবিতে আপনার খুতবা তেলাওয়াত করা হয়েছে যেদিন এই দুনিয়ার হায়াত খতম করে কবর জগতে যাইবেন ওই দিনও এক মুঠ করে মাটি সবাই হাতে নিয়ে পড়তে থাকবে মিনহা হলাকনা কুম অফিহা নইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরবিতে আপনাকে আয়াত পরে পরে কবর দেওয়া হবে আপনি কবর জগতে একা একা ঘুমায় থাকবেন পৃথিবীর সকল আপন জনগুলো আপনাকে একা রেখা দাঁড়া যাবে আল্লাহর পাঠানো দুইজন ফিরিস্তা এসে আপনাকে প্রশ্ন উত্তর করা শুরু করবে ইংরাজিতে নয় ন্যাশনাল ভাষায় নয় বাংলায় নয় ফার্সিতে নয় উর্দুতে নয় আরবিতেই আপনাকে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রাজুল্লাদি বইসা ফিকুম তোমার রবকে তোমার ধর্ম কি কে মানুষ তুমি কি চিনো তাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল কসম খুদার আল্লাহর কসম আরবির সাথে যাদের মহাব্বত ছিল না আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহাব্বত নাই আল্লাহর কোরআনের তেলাওয়াতরে যারা অপছন্দ করে কোরআন শরীফের মাদ্রাসাকে যারা অপছন্দ করে আল্লাহর কোরআনের আলেমদেরকে যারা অপছন্দ করছে দুনিয়ার হায়াতি জিন্দিগিতে কসম খোদার আকাশের মালিকের কসম করে বলতে পারি জমিনের মালিকের কসম কবর জগতে আরবি প্রশ্ন করলে বুবা হয়ে ঘুমায় থাকা সারা দ্বিতীয় আর কোনো উপায় থাকবে না কি মনে করছেন আরবিটারে এই আরবি তেলাওয়াত করাটাই নবীজির এক নাম্বার কাজ ছিল নবী এক নাম্বার আরবি কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শুনাইছেন কোরআন শরীফের তেলাওয়াত এমন জিনিস তেলাওয়াত শুনলে রুহ তাজা হয় রমজান মাসে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনি এজন্য আমাদের রুহ তাজা হয় রমজানে গুণা করতে ভাল লাগে না কারণ তারাবির নামাজে কোরআন শরীফ বেশি শুনি যদি স্পষ্ট অক্ষর শুনতে পারি তাহলে ফায়দা আছে কারণ আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলমান হয়ে গেছে তেলাওয়াত শুনে মুসলমান হইতো বিদায়ী বিদেশ থেকে জাদুঘর ভাড়া করে করে আই না আবু জেহেল আবু লাহাবে বলতো এই জাদুঘররা মোহাম্মদে কি একেবারে জাদুর মন্ত্র যেন পরে যা পড়া শুনলেই মানুষ মুসলমান হয়ে যায় এর একটু তোমরা জাদু জাদু করে মাইরা আলাও তো ইয়ামান থেকে জামাত নামক এক জাদুঘর রে ধরে আনছে পয়াগম্বরের দরবারে জাদু করে মারবেন লেগে আপনার আমার আল্লাহ আর কালামের তেলাওয়াত করতেছিলেন জামাত রে দেখা পয়গম্বর তেলাওয়াত খতম করে দিছেন জামাত যা বলে মোহাম্মদ তুমি নাকি কি জাদুর মন্ত্র নাকি তুমি তেলাওয়াত করে শোনায় মানুষের বাপদাদার ধর্মের কথা ভুলায় ফেলাও তুমি কেমন জাদু করো পয়গম্বর ডেকে বলে মানুষের মুখে শুনছেন আমি জাদুর বাণী পড়ি আমার জবানে একটু শুনেন আপনি জাদুঘর জাদুর মন্ত্র হইলে তো আপনি চিনবেন আপনার আমার পয়গম্বরের সামনে জামাত নামক জাদুঘর দাঁড়ায় রইল আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত এত চমৎকার করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আপনার আমার নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন তাকায় দেখে জামাতের চোখ দিয়া পানির ফুটা করে করে পড়তেছে আর দেখে কয় ও মোহাম্মদ কোরআন শরীফের তিলাবাদ বন্ধ করো না আরো তেলাওয়াত করো আরো মজা করে তুমি তেলাওয়াত করো আমি তোমার জবানের তেলাওয়াত আমি আরো লম্বা সময় শুনবার চাই আমি সাক্ষী দিতেছি এমন বাণী যে বাণী শুনলে পরে যার আওয়াজ কানে গেলে দিলে এফেক্টেড হয় এমন বাণী কোনো মানুষের বাণী হইতে পারে না এমন কালাম কোন জাদুঘরের কালাম হইতে পারে না এটা অবশ্যই আসমানের মালিকের কালাম আমিও তোমার হাতে হাত রাখলাম আমারেও কালেমা পরে আমার নাম তা মুসলমানের খাতায় উঠায় দাও এই ইংরেজরা এক সময় এই ভারতবর্ষে আসছিল শিক্ষিত জন যারা আছেন তারা ভালো বুঝবেন ইংরেজরা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এ ভারতবর্ষে কাজ করছে কিন্তু আইসা এদের সর্বপ্রথম মিশন ছিল কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দেওয়া এটাই সর্বপ্রথম মিশন এদেশের ওলিয়ে কামেল বুজুর্গ আলেমদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে লাল চামড়ার গোষ্ঠী চলে গেছে কিন্তু গেছে বটে তাদের কিছু বীজ এখানে আজও রেখে গেছে যেই বীজের জ্বালা তাপে আমাদের ইমান দুর্বল হয়ে যেতেছে তারা এসে কি কি কাজ করছে ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের ইতিহাসের যে সকল বাংলা বইগুলো আছে এগুলা পড়লে আপনারা দেখবেন এগুলা যদি আপনারা নিজেরাও পড়েন যারা বাংলা পড়া জানেন তারা মার্কেট থেকে কিনে নিয়ে পড়লে দেখবেন যে কি নির্যাতন গুলা করছে মুসলমানদের উপরে ইংরেজদের এক নাম্বার কাজ ছিল মার্কেট থেকে কোরআন শরীফের কপি কিনে কিনাই না আগুন দিয়ে জ্বালায় দেওয়া এক নাম্বার কাম এই জন্য তৎকালীন সময়ে লাইব্রেরিগুলার যত কোরআন শরীফের কপি ছিল সব কিনা কিনা ওরা আগুনে জ্বালাইছে এমন দায়িত্ব দিয়া মানুষই নির্বাচন করছে যে তোমরা খালি কোরআন শরীফ জ্বালায় শেষ করে দিবা এই এক নাম্বার কাম একজন ইংরেজ কোরআন শরীফের কিনে আর জ্বালায় আর একজন যে এই ইংরেজ দেশে ইংরেজ বটে কিন্তু সে এই দেশে এসে কালেমা মুসলমান হয়ে গেছে সে একদিন বলতেছে তুমি কি কাজ করো এখানে আমার তো দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন শরীফের কপি কিনে কিনে আগুনে জ্বালানো এটাই আমার দায়িত্ব তুমি এই কাগজের কোরআন জ্বালাও তালা খুলে দিয়া ঘরের তালা খুলে দিয়া বলতেছে ওই দেখো সামনে যত ছাই দেখা যায় এগুলো সব কোরআন শরীফের পাতা জ্বালানো ছাই আর এই যে আরো কয়েক কয়েক লক্ষ কপি কিনা আছে এগুলো আমি জ্বালাবো কিনা জড়ো করছি জ্বালায় শেষ করার জন্য যাতে কোরআন শরীফ পড়তেই না পারে তো ইংরেজ বলতেছে তুমি এগুলা তো জ্বালাইতেছ এমন কোরআন শরীফ যেই কোরআন শরীফ হাঁটতে পারে না যে কোরআন শরীফ চলতে পারে না কথা বলতে পারে না ভারতবর্ষে তো হাজার হাজার জিন্দা কোরআন শরীফ আছে যাদের হাত পা আছে হাঁটা চলা করে ওইগুলার আওয়াজ তুমি কেমনে বন্ধ করবা জোরে কোন হয় আরো জোরে চিল্লা কর আরো জোরে জোরে এটি কেমনে বন্ধ করবা তুমি তাই নাকি হ্যাঁ কই আছে ওই চলো যাই দিল্লির শাহী মসজিদের পাশে আজও হেফজোখানা আছে তো তখনও ছিল শাহী মসজিদের কোনায় হেফজোখানায় নিয়ে গেছে দেখো হাবসা হুজুর একটা হাবের ছাত্র দেন তো যে কোরআন শরীফ পড়তে পারে তা হাবের সাহেব হুজুরা মাত্র আট বছরের একটা বালক যে পুরা কোরআন শরীফের হাফেজ তারে বাইর করে দিছে কোরআন শরীফ পড়ার লেগে এই ইংরেজ বৈশা রয়েছে আর আট বছরের বালক হাফেজ সাহেব কোরআন শরীফের তেলাওয়াত করতেছে আপনার ছেলেটারে হাফেজ বানায় তারপরে আবার ইউনিভার্সিটিতে দিয়ে দেন অসুবিধা নাই আপনার ছেলে জিন্দিগিতে কোনোদিন বেনামাজি হবে না এই একটা ফায়দা করলেন আমি কোরআন শরীফ পড়ায়া বড় ডিগ ডক্টরের ডিগ্রি তারা দিয়ে লওয়ান অসুবিধা নাই ফায়দা এটাই আপনার যে আপনি মরে যাওয়ার পরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে পড়ে আপনার সন্তানই দোয়া করতে পারবে অথচ সে ডক্টর সন্তান আপনার কোরআন শরীফ পড়াইছেন যে এটা একটা ফায়দা আছে তো এই ছোট্ট হাফেজ ইংরেজ দুইজনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াত আরম্ভ করে দিছে ঘন্টার পর ঘন্টা যেতেছে আল্লাহর কালামের তেলাওয়াত চলতে সিংরাজ বৈশে বৈশে আল্লাহর কালামের তেলাওয়াত শোনে অর্ধ অর্ধি প্রায় পূর্ণ পারা খতম হয়ে গেছে এই ছেলেটা মাঝে মাঝে আজান হইল নামাজ আদায় করলো ইস্তেঞ্জা করলো নাস্তা করলো আবার এই সাদারে আবার জাগাত থেকে আবার তেলাওয়াত আরম্ভ করে দিল ছোট্ট মাসুম আট বছরের একটা বালক আল্লাহর কালামের তেলাওয়াত করে লম্বা সময় আল্লাহর কালামের তিরাস ইংরাজের কানের বাড়িতে লাগতে লাগতে দিলটা আলোকিত হয়ে গেছে চোখ দিয়ে এবার পানি বাইর হওয়া আরম্ভ করছে চোখের পানি গুলা করে করে পরে আর আল্লাহর কালামের তেলাওয়াত শুনে এক সময় তার কণ্ঠে বাইজে উঠলো পুরা তিরিশ পারা খতম হয়ে শেষ সুরা তার কণ্ঠে আসলো কুল আউযু এমন করে করে বেজে উঠল শেষ সুরাটা আল্লাহর ওলি এ মা সোমবার চার বছরের বালক নয় একজন আল্লাহর ওলি ওর জবানের কোরআন শরীফের তিলাওয়াত ইংরাজকে আঘাত করছে কিছু সময় পরে নিজের বন্ধুটারে ডাক দিয়ে বলতেছে বন্ধু আমার মায়ের দেশের মানুষ ভারতবর্ষে আমারে পাঠাইছিল আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা কিনা আগুনের মধ্যে জ্বালাইবার জন্য বন্ধুরে তোমার কাছে আমি বলি বন্ধু যেই দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালাইবার জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে আমি ওই দেশে জিন্দিগিতে আর কোনোদিন যাব না তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে আমার আত্মীয় স্বজনে তুমি খবর করিও তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন কিনা জ্বালাইবার লেগা ভারতবর্ষে পাঠাইছিলাম কিন্তু তোমাদের সন্তানের সিনাটাই আল্লাহর কোরআনে কিনা কুফুরি জ্বালায়া ইমানের নূর ভেতরে ঢুকায় দিছে এ হলো কোরআন শরীফের তিলাওয়াত এজন্য পয়াগম্বরদের এক নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি পয়াগম্বররা কোরআনের তেলাওয়াত করত হাদিসে পাকে আছে পয়াগম্বর বলেন মাইয়িতরে যখন কবরের মধ্যে রাখা এ মাইয়িতের কোন আপনজন কবরে তার সাথে থাকে না তার কোন ক্ষমতার বাহাদুরি কবরে তার সাথে থাকে না এই মাইত যদি দুনিয়ার মাটির উপরে আমল করে থাকে তাহলে তার আমল কবরে চলে যায় নিজের সন্তান যার জন্য গাড়ি করছেন যার জন্য বাড়ি করছেন সন্তান দুই পারে হাত দিয়া লাভ দিয়ে কবর থেকে উঠা শেষ চাকা মাটির চাপ গুলার সন্তান নিজের হাতে দিয়ে যায় আপন জনেরা সবাই পাশাল হৃদয় হয়ে একা একা কবরে চলে যায় কিন্তু সাথে চারটা জিনিস থাকে পয়গম্বর বলছেন যখন কবরে রাখা হয় যা আল কোরআন যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখে থাকে কোরআন শরীফের তেলাওয়াত যদি করে থাকে কোরআন শরীফ তার মাথা বরাবর এসে যাবে ফিরিস তারা প্রশ্ন করতে আসলে বলবে বলো তোমাদের প্রশ্ন বলো আমি দিয়ে দেই যার কাছে প্রশ্ন করতে আসছো তার সম্পর্ক আমি আল্লাহর কালাম লৌলে মাহফুজের কালাম আমি কোরআনের সাথে তার সম্পর্ক আছে আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে তার ঘুমে কোনো বাধা দিও না তারে ঘুমাইতে যাও যত প্রশ্ন আছে সব আমারে করো আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়া দিই সুবাহান আল্লাহ কোরআন শরীফের তিলাওয়াত কবরে যাইব কিছুই পারেন না আল্লাহ খালি সুরাতুল বাকারার মতো বড় বড় সুরা কোরআন শরীফে দেয় নাই আপনাদের যাদের মেধা দুর্বল আপনাদের জন্য ছোট ছোট কিছু সুরাও আল্লাহ কোরআনে দিছে এ আমার বান্দা কিছুই পারলি না তুই তাহলে কোরআন শরীফের ছোট ছোট সুরাগুলা পড়ে এই ছোট সুরাগুলাও যদি দুই তিনবার পরশ তাহলে পুরা কোরআন পড়ার সব তোর আমল নামায় দিব তুলে খালাস একটা সুরা যার মধ্যে মাত্র ছোট ছোট কয়েকটা শব্দ আছে আহাদ বাবাজি এমন কোন মানুষ নাই যার ব্রেন পাগল হয় নাই সে সুরাটা মুখস্থ করতে পারবে আপনি কিচ্ছু পারলেন না কুল আল্লাহ সুরাটা মুখস্থ করেন আপনি আপনি আল্লাহর গুলাম কুল হুয়াল্লাহর সূরাতের হাফেজ আপনি হয়ে যান ই সূরার বদলতে আল্লাহ আপনাকে হাসরের কঠিন ময়দানে চারটা আয়াত তেলাওয়াত করবেন ছোট ছোট আয়াত তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ চার তল বিশিষ্ট একটা বিশাল জান্নাত আপনাকে বিনা হিসাবে আল্লাহ দান করবেন তিনবার পড়বেন এক খতমের সব আমল নামায় জমা হইব পয়গম্বরদের এক নম্বর কাজ ছিল কিতাবুল্লার তেলাওয়াত করা আপনার আমার নবীর এক নম্বর কাজ ছিল আল্লাহর কোরআনের তেলাওয়াত করা একটা কোরআন শরীফের তেলাওয়াতের গুরুত্ব বললাম বুঝছেন আপনারা এই একটা দ্বিতীয় নাম্বার মেহনত পয়গম্বররা আমল দিচ্ছেন আমল আমল সকালে কিছু সময় আল্লাহর নামের জিকির করো বিকালে কিছু সময় আল্লাহরে ডাকো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবক সবক দিতেন যেই সবকগুলা হক্কানি পীরেরা দেয় ইংরেজরা মাদ্রাসারে জঙ্গি প্রতিষ্ঠান বলে মাদ্রাসার কোরআনের আওয়াজ বন্ধ করতেছে আর হকানি পীরেরা যে পয়গম্বরী তাজকিয়ার সবক দেয় এই সবক বন্ধ করার জন্য লাল সালুয়ালা পিসাপ ইংরেজরা ছেড়ে দিছে যারা কয়ে নামাজ রোজা না করলেও আল্লাহর সাথে সম্পর্ক হয় গাজা খায়াও খাজা পাওয়া যায় খাজা পাইলে আল্লাহরে পাওয়া যায় এই গ্রুপ কিছু আছে নগদ ফগদ জান্নাত আর কি এর কাছে যাইবেন নামাজ রোজা কিচ্ছু লাগবো না ডাইরেক্ট জান্নাতে যাইবেন এই তাজকিয়ার পবিত্র রাস্তাটাকেও অপবিত্র করার জন্য ইংরেজরা ভণ্ড পীরের যত গোষ্ঠী বাংলাদেশে আছে ইংরেজদের এজেন্ট এই সবগুলা এগুলোর টাকার কোনো অভাব নেই যেটি বন্ধ এগুলোর টাকার অভাব নেই এই এজন্যে দ্বিতীয় নাম্বার মেহনত হলো তাজকিয়ার মেহনত তাজকিয়ার মেহনত কলপ পরিষ্কার করার মেহনত হকানি পীর বুজুর্গের মাধ্যমেও হইতে পারে হকানি আলেমের সাথে সংস্পর্শের বদলতেও হইতে পারে তবলিগে সময় লাগানোর কারণেও হইতে পারে মাদ্রাসায় কিছু দিন শিক্ষার মাধ্যমেও হইতে পারে মেহানত যেটাকে বলা হয় আমল শিক্ষা দেওয়া তস্কিয়া বলা হয় তাকে গায়েবের কিছু অদৃশ্যের জিনিস আছে যা এই চোখওয়ালা দেখে না কিন্তু আত্মার চোখওয়ালা দেখে যেমন খলিফাতুল মুসলিমিন হজরত উমর আবু বকার আপনার আমার পয়গম্বর থেকে শুরু করে যারা আছে যারা তাজকিয়াওয়ালা হয়েছে তারা এমন কিছু দেখছে যা অন্য মানুষে দেখে নাই যেমন খলিফা উমর মেম্বারে দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছেন শত শত মাইল দূরে একজন যুদ্ধ করতেছে তারে ডাকতেছেন আল জবাল আল জবাল পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও হজরত সারিয়া তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন হজরতে সারিয়া যুদ্ধ করে আসছেন মদিনার লোকেরা বলে খলিফা যে তোমার জুমান নামাজের টাইমে ডাক ছিল শুনছিলা হজরত সারিয়া বলতেছে খোদার কসম ওই সময় যদি খলিফাতুল মুসলিমিন আমাকে ডাক না দিতেন তাহলে পেছনের দুশ্মনদের আক্রমণে আমরা সবাই শাহাদাতের পিয়ালা ছাড়া আর পরাজয় বরণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না এটা এই চোখ না এই চোখ দিয়ে তো দেওয়ালের ওই পাশে দেখা যায় না এটা ওই চোখ যেই চোখ দিয়া শত শত মাইল দূরে দেখা যায় ওই চোখ তাস্কিয়ার চোখ আর ওইটা ওই কান যেই কানের দ্বারা শত শত মাইল দূরের ডাক শোনা যায় হজরত সারিয়া একজন আত্মশুদ্ধিওয়ালা কানওয়ালা ছিলেন যিনি শত শত মাইলের দূরের আওয়াজ শুনছেন আপনারা আমার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন এক আল্লাহর বান্দা উজু করতেছে আল্লাহর বান্দারে ডেকে কয় আল্লাহর বান্দা তুমি কি চুরি করছো নাকি বলে হয় হ্যাঁ, ইমাম সাহেব আমি চুরি করছি আপনি কেমনে জানলেন ইমামে আজম কি বলে আল্লাহর বান্দা তুমি যখন অজু করতেছিলা অজুর পানিগুলা যখন গড়ায় গড়ায় পড়তেছিলাম আমি দেখতেছিলাম চুরির গুণাগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়তেছে আত্মসিদ্ধি ওলা চোখ হালাল খাদ্যের পরে সরাসরি বরকত পরে আত্মশুদ্ধিওয়ালাও বরকত দেখে এটা আলাদা কান আলাদা চোখ এটা অর্জন হয় আমলের মেহনতের বদলতে ওই আমল পয়াগম্বররা উম্মদদের শিখাইছেন দ্বিতীয় নাই আমল সারা কি আল্লাহরে পাওয়া যায় নামাজ ছাড়াও তো আল্লাহরে পাওয়া যায় না আমল ছাড়াও আল্লাহকে পাওয়া যায় না হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজের এক খুব কাছের সাগরেদ আছে হজরতে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার এক জবরদস্ত সাগরেদ ছিলেন মুরব্বী সাগরেদদের ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ ওনার বাড়িতে একদিন বেড়াইতে গেলেন উস্তাদ ছাত্রের বাড়ি গেছে তো ইমাম আবু ইসুফের একটা মেয়েও ছিল মেয়েরে বলছে মেয়ে আমার উস্তাদে আইবো ভালো করে রান্না করো মজার রান্না করবা যেন ভালো করে খাওয়াইতে পারি উস্তাদ যেন খুশি হয়ে যায় উস্তাদ রে দাওয়াত দিয়ে ভালো খাওয়ান না আপনারা হ্যাঁ। দাওয়াত দিছে ভালো খাওয়াইবা রান্না বান্না সব করছে করার পরে চার পাঁচ জনের খাবার দিছে সামনে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জনের খাওয়া না একাই খাইয়া ফেলেছে কিছু আর রাখে নাই সবটি খাইছে রাতের বেলায় দরজা বন্ধ করে রাখছেন ইমামে আবু ইউসুফের কন্যা এক মশক পানি দরজার সামনে দিছে রাত্রে বেলায় যদি তাহাজুদের ওজন লেগে আর ইমাম সব উঠে তাহলে যেন পানি তালাশ করে পায় এক মশক পানিও দরজায় রাখছে সকাল বেলায় ওইটা দেখে যে পানিও জাগারটা জাগায় রয়েছে অজু করে নাই মসজিদে গেছে নামাজ পড়া সাথে সাথে বাড়ির দিকে রওনা দিছে আবু ইউসুফ রহমতুল্লাহ এসে কয় মা আমার হুজুর যাইতেছে গা কারে হুজুর চলে যায় হুজুরের সাথে আমার জরুরি আলাপ আছে কি আলাপ তাড়াতাড়ি ডাকে নাকি তারপরে ডাক দেয় না আবার বাংলায় বসাইছে হুজুর আমার মেয়ে আপনার সাথে কি আলাপ জেনে করবো কি আলাপ আগে বাপ বেটি রে কইতেছে আব্বা আপনার ইমন বেডঙ্গা ইমাম সাহেব আপনার উস্তাদ ইসলামে কম খাওয়া শূন্য তার চারজনের খাওয়ানো একাই খাইছে এত বড় মানুষ এরকম চারজনের খানা খাইলো এটা কি লেগে গেল রাত্রে ওজুর লেগে পানি দিলাম তাহাজুত পড়ার তা তাহাজুত না পড়ে সোজা মসজিদে যায় ওজু করে নামাজ পড়লো আবার নামাজ পেরে এশরাক পরে তো মসজিদ থেকে বাইরে এশরাকের আমলও তার ভিতরে নাই সুজা বাড়ির দিকে রওনা দিল এত উল্টা পাল্টা যিনি করে এ আবার ইমামে আজম আপনার বড় অবস্থা কেমনে হয় বাপের কাছে তো খুব সহজে কইছে বাপে কয় আমি এটা আমার হুজুরের কাছে বলতে পারবো না তুই জিজ্ঞাস কর ইমাম আজম আবু হানিফাকে আবু ইউসুফের কন্যায় খুব আদবের সাথে জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব ইসলামে কম খাওয়া এটাই সুন্নত আধা প্যাট খাওয়া সুন্নত কিছু খালি রাখতে হইব আল্লাহর গোলামি করতে তাদের সুবিধা হয় চার জনের খাবার দিলাম মিয়াকাই খাইছেন আপনি কি ডেলি এমন খান তাহাজুদের পানি দিলাম ওজু করেন নাই নামাজ পড়ে শাক পরে বাইর হইবেন তাও হইলেন না আপনি একজন বড় ইমাম আপনার এই সকল আমল গুলো আমার ধাদায় ফেলছে কেন আমি বুঝি না ইমাম আজম দেখি বলে মা গোপন রাজ এখন প্রকাশ করতে বাধ্য হয়ে গেলাম মা গো তুমি যখন আমার কাছে খাবার পাঠাইলে আমার সামনে যখন খাবার দেয়া হয়েছে আমি তাকায় দেখতেছিলাম হালাল খাবারের উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে আমি দেখতেছিলাম এত রহমত বর্ষণ হইতেছে গো মা এমন হালাল খাবার আমার জিন্দিগিতে আমার সামনে আর কখনো আসে নাই হালাল খাবার বেশি খাইলে শক্তি বৃদ্ধি হয় এজন্য বেশি হালাল খাবার পাইছি এটা বেশি করে খাইছি ইমানি শক্তি আমার বাড়ছে মাগো এই খাবারের বদলতে আমার ইমানি শক্তি এমন বাড়ছে রাতের বেলায় আমার ঘুম হয় নাই ঘুমাইলে নাও জুবাংত একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম তোমার বাবার হালাল খাবার খায় এক আয়াত তেলাওয়াত করে করে এক ভিতর থেকে একশত মাসআলার উত্তর আমি তালাশ করে বের করছি রাত ভৈরা মাগো এই জন্য ঘুমের সুযোগ হয় নাই এই অজু ভাঙে নাই এশার অজুর দ্বারায় ফজরের নামাজ আদায় করেছি ফজরের নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি আমার বাড়িতে অনেক দূর থেকে ছাত্ররা আসে লেখাপড়া করার জন্য আমি যদি আমার বন্দিগির জন্য তোমার বাড়িতে দেরি করে বাড়িতে যাই তাহলে আমার ছাত্রগুলা অপেক্ষার প্রহর গুনলে তাদের কষ্ট দেওয়া হবে এই জন্য নিজের বন্দিগির কিছু ক্ষতি করে না অপরের কষ্টের থেকে বাঁচানোর জন্য শাক না পেনা বাড়িতে যেতেছি সুবাহার আল্লাহ বলেন আরো জোর আওয়াজ দিয়ে চিল্লা কোন সুবাহার আল্লাহ এটাকে বলা হয় আত্মশুদ্ধি যে পরের সুখ পরের শান্তি বেশি চোখে আসে যে নিজের নিজের চিন্তায় বিভোর না হয়ে পরের চিন্তায় বিবর হয় আর বাদ তিনি এমন কিছু দেখা যায় যা চর্ম চোখ দিয়ে দেখা যায় না তাজকিয়া যাদের ভিতরে আছে তাদের অবস্থা এমন হয় পয়াগম্বরের প্রত্যেকটা সাহাবি এমন আত্মশুদ্ধিওয়ালা ছিলেন এজন্য পয়াগম্বরদের দ্বিতীয় মেহনত ছিল তাজকিয়ার মেহনত করা আমলি জিন্দিগির মেহনত করা না পয়াগম্বরের তিন নাম্বার মেহনত ইউ আল্লিমুহমুল কিতাব কোরআন শরীফের তিলাওয়াত নয় শুধু কোরআন শরীফের তিলাওয়াতের ব্যাখ্যা শেখানো এটা তিন নাম্বার কাজ আপনারা আমরা যারা আছি আমাদের সবার জন্য কোরআন শরীফের ব্যাখ্যা শেখা ফরজে কেফায়া কোরআন শরীফের তেলাওয়াত শিখা ফরজে আইন আর কোরআন শরীফের ব্যাখ্যা শিখা সবার জন্য ফরজে কোরআন শরীফের তেলাওয়াত করা ফরজে আইন মাসালা মুখস্থ করেন কোরআন শরীফের তেলাওয়াত করা ফরজ আইন শিখা ফরজ আইন সবার জন্য শিখা ফরজ আর কোরআন শরীফের ব্যাখ্যা শিখা ফরজে কেফায়া ফরজ আলাল কেফায়া তার মানে কি কেফায়া বলা হয় তাকে যেটা এলাকার সকলের পক্ষ থেকে দুই চার জনে জানলে সবার পক্ষ থেকে জানা হয়ে যায় জানাজার নামাজ পুরা এলাকাবাসীর পক্ষ থেকে দুইজনে পড়ল সবার উপর থেকে জামেলাটা চলে গেল সালামের উত্তর একজনে দিল দশজনেরটা আদায় হয়ে গেল কিছু শরীয়তের বিধান কিছু এরকম আছে আপনার এলাকার থেকে একজন মৌলবী সব হয়েছে আপনারা সবাই মৌলবী না হওয়ার গুণার থেকে বেঁচে গেছেন কিন্তু একজনও যদি মৌলবী না বানান তাহলে সবাই মৌলবী না হওয়ার গুণাগার হয়ে হাসরের ময়দানে দাঁড়াইবেন শরীয়তের এমন কিছু আমল আছে যেগুলা সবার পক্ষ থেকে দুইজনে করলে আদায় হয়ে যায় একজনে করলে আদায় হয়ে যায় তো কোরআন শরীফের ব্যাখ্যা শিখা মুফতি হওয়া মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ আলাল কেফায়া দুই একজনে যদি মুফতি হয়ে যায় তাহলে সবাই গুনার থেকে বাইচা যায় কোরআন শরীফের পয়াগম্বর আলাইহিস সালাম কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইছেন পয়গম্বর যদি ব্যাখ্যা না শিখাইতো তাহলে আমরা কেউ নামাজ পড়তে পারতাম না নামাজ পাঁচ উক্ত ফরজ কিন্তু কোন উক্তের নামাজ কয় রাখাত এটা পয়গম্বর ব্যাখ্যা করে করে শিখাইছেন কোন উক্ত নামাজ কখন অক্ত শুরু হবে কখন শেষ হবে এটার ব্যাখ্যা সরাসরি কোরআন শরীফে নাই পয়গম্বর শিখাইছেন রমজান মাসে রোজা রাখতে হবে ফরজ কিন্তু আল্লাহর বিধান ব্যাখ্যা করে করে পয়গম্বর আমাদের বুঝাইছেন এমন এমন করে রোজা রাখা ফরজ ভাই যান নামাজের মধ্যে এক এক রাগাতে দুই সেজদা আছে একটা রুকু আছে এটা কোরআন শরীফে নাই পয়গম্বর কি শিখাইছেন এটা আমার জন্য শিখা ফরজ আল কেফায়া পয়গম্বর যেভাবে শিখাইছেন ঠিক ওইভাবে আলেম হয়ে যাওয়া সবার জন্য ফরজ কিন্তু এটা কেফায়া এক আধজনে যদি আলেম হয়ে যায় সবাই গুনার থেকে বেঁচে যায় কারণ আলেম না হইলে পারে তো খবর আছে খবর কেমনে কোরআন শরীফ দিয়ে আপনি জান্নাতে যাইবেন শরীয়তের সব মাস আলা ডাইরেক্ট কোরআন শরীফে নাই ইনডাইরেক্ট আছে যেমন কোরআন শরীফের মধ্যে তফসির শিখাইছেন পয়াগম্বর ব্যাখ্যা শিখাইছেন কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা অপর আয়াতে তালাশ করে পাওয়া যায় যেমন কুতিবা আলাইকুমুসিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজান মাসের রোজা ফরজ হইছে কদ্দুর ফরজ হইছে ওটা আবার অন্য আয়াতে পাওয়া যায় শাহরু রমাজান পুরা এক মাস রোজা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন অন্য আয়াতে এক মাস রাখুন লাগবো যে এটা পাওয়া গেছে কিন্তু নামাজ পাঁচ অক্তের ভিতরে কয় রাখাত এটা অন্য আয়াতে আর ডাইরেক্ট নাই তাহলে কোরআন শরীফের কিছু আয়াত আছে জায়াতের ব্যাখ্যা তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা যায় কিন্তু এমন কিছু আয়াত আছে যার ব্যাখ্যা আয়াত দিয়ে করা যায় না হাদিস দিয়ে করতে হয় তফসিরুল কোরআন বিল হাদিস তফসিরুল কোরআন বি আকওয়ালি সাহাবা কিছু আয়াত এমন আছে যার ব্যাখ্যা হাদিসেও পাওয়া যায় না কওলে সাহাবা দিয়ে করতে হয় আকোয়ালে সাহাবা দিয়া করতে হয় তাফসিরুল কোরআন বে এমন কিছু আয়াত কোরআন শরীফ আছে যার ব্যাখ্যা নিজের মেধাকে শরীয়তের আইন কানুন সহকারে খাতায় তারপরে বাইর করতে হয় ওটা ডাইরেক্ট আপনি মশালা কোরআন শরীফে পাইবেন না যেমন একটা উদাহরণ দেই তো এক লোক তার বিবিরে বলছে এই যে বউ তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক মানুষ তো এমন বিদ্যুটা কাম মাঝে মধ্যে করে তো পরে শেষে মাসালার জন্য ঘুরে তো মাসালা আনার জন্য গেছে যুগটা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তখন আট বছরের বালক আট নয় বছর বয়স মতো তো উনি মশলার লেগে মাদ্রাসায় যায় বলতেছে মুফতি সাহ হুজুর বিবিরে বইলা ফেলাইছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক কি হইলো তো তাই আবার কি হইব আপনার বিবি কেমন দেখতে কয় একেবারে পাতিলের গুড়া যেরকম কালো আমার বিবি তার চেয়েতে কম কালো না প্রায় কাছাকাছি তাইলে আর কি হইব তাইলে শেষ চাঁদ দেখেন না সাদা আপনার বিবি কালা শেষ আসলে বিবি যতই খারাপ হোক কালা হোক নেংরা হোক কানা হোক স্বামীর কাছে এই বিবি ভালো এইটাই হারায় গেলে আবার স্বামী কষ্ট পায় পায় না আপনার কাছে আপনার সুন্দর বিবিটা ভাল লাগে আর একজনের কালো বিবিটাই তার কাছে ভাল লাগে কিন্তু কালোর এমন কিছু গুণ আছে যেই গুণটা আপনার সাদাটার ভিতরে নাই এই কালার গুণের পিছনে এই স্বামী তার কাছে দুর্বল গুণে আল্লাহ একদিক দিয়ে তো একদিক দিয়ে মানুষে ভালো বানান লাগবো তার চামড়া কালো দিছে এমন কিছু গুণ তারে দিছে যে গুণ অন্য জনরে দেয় নাই আল্লাহর কাম তো সব যাই হোক মাদ্রাসায় গেছে মুক্তি সব কয়ে দিছে শেষ জান গা মাদ্রাসা থেকে বাইর হয়েছে তো কানতে কানতে বাইর হয়েছে কানতেছে এ কান্না দেখে গে চোখের পানিতে একেবারে জামা কাপড় ভিজে যাইতেছে বিবি মহব্বতের হইলে তো কাঁদেই মানুষ আপনার আমার পয়াগম্বরের প্রথম বিবি বয়স কত ব্যবধান কই চল্লিশ বছর কোথায় একুশ বছর ডবল তো এই বিবির সাথে পয়গম্বরের যে মহব্বত হয়েছে এটা কিন্তু বিবি বয়সে বেশি এই জন্যে মহব্বত বেশি তা না গুণের কারণে বা মহব্বত কম হইব বুড়ি আর জওয়ান মিলে নাই তা না খাদিজাতুল কুবরার গুণের কাছে পয়গম্বর পরাজিত হয়ে গেছিলেন যেই পরাজয় খাদিজাতুল কুবরার পরে পয়গম্বরের আর কোন স্ত্রী পয়গম্বরের এমন পরাজিত করতে পারে নাই গুণ দিয়ে আপনার আমার পয়গম্বর খাদিজাতুল কুবরার ইন্তকালের এক যুগ পরেও কানছেন চোখের পানিতে পুক ভাসাইছেন জান্নাতুল বাকি গুরুস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিবির জন্য কানছেন ডেকে ডেকে বলছেন আল্লাহ ও মালিক হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে দুনিয়ার হায়াতে আমি কিছু সময়ের জন্য তো আমার খাদিজারে হারায় ফেলছি ও আল্লাহ হাসরের কঠিন ময়দানে যেন আমি আমার খাদিজারে না হারা যাই সুবহান আল্লাহ হজরত আয়সা সিদ্দিকা পিছন দিক দিয়ে যায় কয় পয়গম্বর এক যুগ আগে যারা হারাইছেন তার জন্য একজন বুড়ি মহিলার জন্য কান দেন আপনি তার চিতে ভালো কি আপনি আর পান নাই কাউরে আমার পয়গম্বরে কি বলে আয়েশা তোমরা আমার সুখের দিনের সঙ্গী খাদিজাতুল কুবরা ধনির দুলালি আমার দুঃখের দিনের সঙ্গী খাদিজাতুল কুবরার কথা বলে এমন আঘাত তুমি কিন্তু কখনো আর আমাকে দিও না মোহাব্বত প্রেম ভিন্ন জিনিস মহাব্বতে বিবির মহাব্বতে চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসার অফিস থেকে বাইরে হইতেছে গেটেই দাঁড়ায় রয়েছেন মাদ্রাসায় আসতেছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ বলতেছেন চাষা কান্দেন কে মুরব্বী গো সমস্যা যদি ছোট বাচ্চারা জিজ্ঞেস করে মেজাজ খারাপ হয় না চাষা মিয়ার আরো মেজাজ খারাপ হয়েছে তুই কি বুঝবি আমি কি লেগে কান্দি সব মেজাজ খারাপ কয় না কিন্তু বাচ্চা যদি এমন শক্ত করে মুরব্বীরে ধরে অনেক সময় বাচ্চায় বুঝুক আর না বুঝুক মুরব্বীর কথা না বলা ছাড়া আর কোনো উপায় থাকে না এরকম বিপদে পড়ে যায় অনেক সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন শক্ত করে ধরছে যে এখন চাচা আর না বইলে পারতেছে না চাচা মিয়া বলতেছে শোনো তোমার একটা চাচি আছে ওই চাচিরা আমি বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক মুফতি সাহ ফতোয়া দিছে তালাক হয়ে গেছে এই জন্য তোমার দাদির তোমার চাচির প্রেমে কান্দি মোহব্বতে কান্দি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে চাচা আমি নোমান বিন সাহাবেদ ফতোয়া দিয়ে দিছি চাষি তালাক হয় নাই আপনি চাচির সাথে যে একেবারে গল্প করেন কোনো অসুবিধা নাই আমি ফতোয়া দিলাম বুড়া বেচারা গেছে খেইবে হ্যাঁ হুজুররা কয় তালা কইছে এই ছোট এক শুকরা ও কয় তালা কয় রে কেমন ছাত্রই কেমন খেইবে গেছে যে মাদ্রাসার অফিসে যা কয় হে মুক্তি সাহেব মুক্তি সাহেব আপনি কইলেন তালা কয়ে গেছে গেটের থেকে বলে এক ছাত্র কয় তালা কয়ে নাই পাইছেন নাকি উল্টা পাল্টা আজি করেন দিছে খুব বড় একটা দাঁতানি কে কইলো হুজুরাও খেপছে কে বললো এমন কথা তার নাম কি তার নাম নোমান বিন সাহাবেদ আবু হানিফা জারে বল একজন আর একজনের কয় নো মানে যদি বলে থাকে বলা যায় না হইতেও পারে এজন্যই ইমামে আজম আবু হানিফাকে সৈয়দুল সৈয়দুল মজহব মজহাবি ইমামদের মধ্যে বড় ইমাম মাঝহাবের মধ্যে সবচেয়ে দামি মাঝাব হানাফি মাঝাব ছোটবেলার থেকেই দেমাগ ছিল তীক্ষ্ণ হুজুররা হুজুররাই কয় নুমান যদি বলে থাকে ঘটনা হইতেও পারে বলা যায় না কথাটা তো কষ্ট না নোমান বিন নোমান তুমি নাকি বলছো তারা কয় না এটা কি কোরআন শরীফে আছে কোরআন শরীফে ডাইরেক্ট নাই কিন্তু ইনডাইরেক্ট ঠিকই আছে সুবহান আল্লাহ এই জন্য ব্যাখ্যা শিখার দরকার পয়গম্বর এজন্য তিন নাম্বার কাজ ব্যাখ্যা শিখাইছেন কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইছেন ব্যাখ্যা বন্ধ করে দেওয়া যাইব জোরে বলেন আওয়াজ দিয়ে চিল্লা জোরে কম বন্ধ করে দেওয়া যাইব জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে না মাদ্রাসায় ব্যাখ্যা শিখানো হয় বন্ধ করে দেওয়া যাইব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোরআন শরীফের তিলাওয়াত করা আরম্ভ করলেন হ কোরআনেই আছে তালা কয় নাই কিন্তু ডাইরেক্ট না ইনডাইরেক্ট আছে কেমনে আছে আল্লাহ বলছেন তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ও হুজুর আল্লাহ চার জিনিসের কসম খায় আল্লাহ বলতেছে মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে আমার চাষি কালা হইতে পারে সে মানুষ আল্লাহ চার জিনিসের কসম করে বলছে আল্লাহর কাছে হাবসি বেলাল কালা হইলেও মানুষ ও সবচেয়ে বেশি সুন্দর ও আকাশের চেয়ে সুন্দর হোক না কালা আল্লাহর কাছে বড় ভালা হোক না সে কালো চাঁদের চাইতে ভালো সূর্যের চাইতে ভালো আকাশের চাইতে সুন্দর জমিনের চাইতে সুন্দর প্রকৃতির যত সৌন্দর্য তোমরা দেখো সব কিছুর চাইতে আজব চমৎকার সুন্দর যদি আল্লাহ চার জিনিসের কসম খায় আল্লাহ বলেন আল্লাহ মানুষকে চাইতে বেশি সুন্দর করে বানাইছেন এই এজন্য চাচি তালাক হয় নাই ঠিকই তো আছে ডাইরেক্ট নাই ইনডাইরেক্ট তো আছে চতুর্থ নম্বর কাজ হেকমত শিখাইছেন হেকমত ওয়াল হিকমা ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা হিকমত শব্দের অনেক অর্থ হিকমত শব্দের অর্থ কৌশল হইতে পারে হিকমত শব্দের অর্থ ফেকা শাস্ত্র হইতে পারে হিকমত শব্দের অর্থ সুন্নতের আমল হইতে পারে হিকমত শব্দের অর্থ বয়ানের তর্জ নমুনা হইতে পারে যুদ্ধের কৌশল হইতে পারে সন্ন্যতের আমল হইতে পারে মানব জিন্দিগিতে চলার পথ হইতে পারে বিভিন্ন অর্থ হইতে পারে আমরা ধরে নেই সন্ন্যতের আমল সাহাবা একরাম নবীরে কেমন ভালোবাসছে জানের চিতি বেশি ভালোবাসা হিজরতের রাত্রিতে আবু বাকারের ইতিহাস লক্ষ্য করে দেখেন দরজায় হেলান দিয়ে আবু বাকার গাঠটি নিয়ে দাঁড়ায় রয়েছে পয়গম্বর ডাক দিছে আবু বকর বাইরে হয়ে আসছে নবীজি নাকি বলে আবু বকর একটা ডাক দিলাম দরজা খুলে বাইর হয়ে আসলেন আবু বকর ও আবু বকর রাতের বেলায় বিছানায় কি পিট লাগায় আপনি ঘুমান না আবু বকর বলে পয়গম্বর বহুদিন আগে বলছেন হিজরত করতে হবে সাথে আপনি আমার নিবেন ইঙ্গিত দিছেন সেই থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমায় না পয়গম্বর রাতের বেলায় এই হেলান দিয়ে দিয়ে রাত কাটাই আমার পয়াকম্বর আমার ডাক দিলে যেন আমি বাইরে হয়ে যেতে পারি পয়াকম্বরের সাথে বাইরে হয়ে আসছে অন্ধকার রাত্রি সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আপনার আমার নবী হিজরতের রাত্রিতে পুরা পায়ের উপরে ভর দিয়ে ভর দিয়ে হাঁটতে পারে নাই শুধু বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে ভর দিয়ে পয়াকম্বর হাঁটছে বিদ্যাঙ্গুল ফাইটা ফাইটা রক্ত আবার হইছে আবু বকর নিজের হাতে সেরা কাপড় দিয়ে পয়গম্বরের আঙ্গুল দুইটা বান্ধে বান্ধে দিছেন আবু বকর অন্ধকার রাত্রে একবার আমার নবীর ডান পাট দিয়ে হাঁটে আবার নবীর বাম পাশে হাঁটে আবার সামনে হাঁটে আবার পেছনে হাঁটে পয়গম্বর ডেকে বলে আবু বকর একবার ডানে হাঁটেন আবার বামে হাঁটেন আবার সামনে হাঁটেন আবার পেছনে হাঁটেন এমন কেন করেন আবু বাকার আবু বাকার বলে পয়াগম্বর আমি যখন অন্ধকারে ডান পার দিয়ে হাঁটি আমার মনটা কয় না জানি বাম পার থেকে কোন কাফের আমার পয়াগম্বরের আবার তীর মারে নাকি পয়াগম্বর ওই তীরটা ফিরাইবার জন্য আমি বাম পাশে দাঁড়ায় যাই আবার যখন বাম পাশে আঁকি আমার মনটা কয় না জানি সামনে থেকে কোন তীর আমার পয়গম্বরের গায়ে লাগতে পারে তীর বললে গা সামনে দাঁড়া যায় আবার যখন সামনে আটি আমার মনটা কয় না জানি পেছন থেকে কোনো তীর আমার পয়গম্বরের গায়ে লাগতে পারে আমি পেছনে দাঁড়ায় যাই পয়গম্বর গো আমি আবু বাকার জিন্দা থাকবো আর আপনার গায়ে ফুলের টুকা আঘাত লাগবে পয়গম্বর আল্লাহর দরবারে আমি আবু বাকার মুখ তুলে দাঁড়াবার সাহস পাই না এটারে বলে মোহাব্বত এজন্য নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীরে মা বাপ ভাই বোন সবার চেয়ে বেশি ভালোবাসা যায় একজন পৃথিবীতে একটা মানুষই ভালোবাসলে পরে জান্নাতে যাওয়া যায় একটা মানুষই দিল থেকে ভালোবাসলে পরে জান্নাতে যাওয়া যায় আর যারে ভালোবাসাটা এবাদত যারে মার চাইতে বেশি ভালোবাসা এবাদত বাবার চাইতে বেশি ভালোবাসা এবাদত সেই মানুষটাই হইলেন মোহাম্মদুর রসুল্লাহ তারে অল্প একটু ভালোবাসা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ জিন্দিগির গুণা মাফ করছে কি ভালোবাসছে নবীর প্রেমে পড়ে একটা কবিতা লিখছে এই জন্য আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিছে ওই যে কবিতাটা আমরা পড়ি বালাগালা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নবীর প্রেমে পড়া এই কবিতাটা লিখছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লামা সাদির ইন্তেকালের পরে এক লোক স্বপ্নে দেখে শেখ সাদি জান্নাতের বাগানে ঘুরতেছে ডেকে বলে ও আল্লাহর বান্দা সাথী তোমার আল্লাহ জান্নাত কেমন করে দান করলো বলে শোনো গো আমার জিন্দগিতে যত আমল করছি আমার জিন্দগির সকল আমলের মধ্যেই কোনো না কোনো ত্রুটি বের হয়েছে সেগুলো বরবাদ হয়েছে শেষ পর্যন্ত আমি আমার আমলের জুরির থেকে একটা কবিতার পঙ্ক্তি বার করছিলাম ওই কবিতাটা আমি আমার পয়গম্বরের প্রেমের সাগরে ডুব দিয়ে লেখছিলাম ওই কবিতাটা আল্লাহর দরবারে যখন দিছি আল্লাহর নবীর সামনে আমি প্রেমে পড়ে একটা কবিতা লেখছি বড় প্রেম ছিল যার মধ্যে কোনো খাজ ছিল না আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমি যার জন্য আকাশ বানাইলাম যার জন্য জমিন বানাইলাম যার জন্য তাম পৃথিবীর সকল আয়োজন করলাম তার প্রেমের সাগরে ডুব দিতে পারছো সাদি এ প্রেমের সমুদ্রে একটু ঝাঁপ দেওয়ার কারণে আমি আল্লাহ তোর সকল আমলের ত্রুটি মাফ করে আমল মঞ্জুর করে তোর জান্নাতের মেহমান বানায় দিলাম একটু মহাব্বত এ নবীরে মহাব্বত করলে পরে কল্যাণ আছে আখরাতের কল্যাণ আছে এই জন্য একরাম নিজের জানের চেয়ে তো নবীরেই বেশি ভালোবাসতেন আসুন এ রবিউল আউ্বাল মাসে পয়গম্বরের মহাব্বত ভেতরে আইনা পয়গম্বরী যে সকল দায়িত্ব পয়গম্বর রেখে গেছেন এগুলোর রক্ষণাবেক্ষণ আমরাই করতে পারি পয়গম্বরের উম্মতেরা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রহমান রহিম নামে নিয়েছি গো আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা এ আল্লাহ আজকের মহতি ওয়াজ ও দোয়া মাহফিলে বসে মধ্যরাত্রি গড়ায় গেছে আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নার আলোচনা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি ওলামা একেরাম আলোচনা করেছেন গভীর রাত্রিতে তোমার দরবারে কাঙ্গাল ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরছি আল্লাহ আজকের আয়োজন তুমি মেহরবানি করে কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন উলামা হাজরাত যারা আসছেন ইয়াল্লা উলামা হাজরাতের হায়াতে বাড়া দাও রব্বুল ইজ্জতুল জালাল আমার বহু বুড়া বুড়া বাবারা গভীর রজনী পর্যন্ত মাহফিলে বসে রয়েছে যাদের দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে কমর বাঁকা হয়ে গেছে চোখের আলো কমে গেছে কানের শক্তি নষ্ট হয়ে গেছে হাত পঙ্গ গুলা দুর্বল হয়ে গেছে আয়নার সামনে দাঁড়াইলে নিজের বড় দুর্বল অসহায় মনে হয় রব্বুল আলমিন এমন বুড়া বুড়া বাবারা যারা গভীর রাত্রি পর্যন্ত বসে দিনের আলোচনা শুনেছে আল্লাহ গো এই বুড়া বাবা করে তুমি আবু বাকার সিদ্দিকের মতো কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন বাংলার মাটিতে শান্তি দিয়ে দাও আল্লাহ কোরআনের হুকুমাত চালু করে দাও তাবত বাংলার মাটিতে সকল মুসলমানদের সুন্নতের এতেবা চলার তো দাও মতের দিনে আমাদের কষ্ট দিও না আমাদের সবার জবানে জারি করে দিও তোমার এই মধুর কালেমা খানি ইল্লাল্লাহু মুহাম্মাদুর الحمد اللہ السلام علیکم و رحمۃ اللہ و برکاتہ www.almodina.com